মার্কসবাদ ও লেলিনবাদের গাল ভরা তত্ত্বকথা গণতন্ত্রের মহজাল আর ধর্মনিরপেক্ষতাবাদের অসার বুলির ঘেরাটোকে বন্দী এ ধরনের শত শত কোটি মানুষ আজ অশান্তির লেলিহান শিখায় দগ্ধ হচ্ছে প্রতিনিয়ত মানব রচিত মতাদর্শের অভিশাপ থেকে মানব সভ্যতাকে মুক্ত করে শান্তির সুশীতল বাড়িতে তাদের অবগাহিত করতে কোরআনের অনুশাসনের কোনো বিকল্প নেই কোরআনের ছায়াতলেই মিলবে কাঙ্ক্ষিত মুক্তির ঠিকানা এসো কোরআনের ছায়া তলে সমবেত হই এসো কোরআনের ছায়া তলে সমবেত হই এসো আল্লাহ রাসুলের অনুগত হই এসো কোরআনের ছায়া তলে সমবেত হই এসো কোরআনের ছায়া তলে সমবেত হই এসো আল্লাহ রাসুলের অনুগত হই এসো কোরআনের ছায়া তলে সমবেত হই এসো কোরআনের ছায়া তলে সমবেত হই এসো আল্লাহর গুণগান করি এসো তারি পথে জীবন গড়ি এসো আল্লাহর গুণগান করি এসো তারি পথে জীবন গড়ি আল্লাহর নাম নিলে তাতে যদি সুখ মেলে আল্লাহর নাম নিলে তাতে যদি সুখ মেলে কেন সেই নাম থেকে দূরে সরে রই কেন সেই নাম থেকে দূরে সরে রই এসো কোরআনের ছায়া তলে সমবেত হই এসো কোরআনের ছায়া তলে সমবেত হই এসো আল্লাহর রাসূলের অনুগত হই এসো কোরআনের ছায়া তলে সমবেত হই এসো কোরআনের ছায়া তলে সমবেত হই এই কোরআনের ছায়া তলে এসে কত লোক প্রাণ দিল হেসে এই কোরআনের ছায়া তলে এসে কত লোক প্রাণ দিল হেসে কোরআনের ছায়া তলে মুক্তি যদি মেলে কোরআনের ছায়া তলে মুক্তি যদি মেলে কেন সেই পথ ছেড়ে ভুল পথে রই কেন সেই পথ ছেড়ে ভুল পথে রই এসো কোরআনের ছায়া তলে সমবেত হই এসো কোরআনের ছায়া তলে সমবেত হই এসো আল্লাহ রাসূলের অনুগত হই এসো কোরআনের ছায়া তলে সমবেত হই এসো কোরআনের ছায়া তলে সমবেত হই এসো কোরআনের ছায়া তলে সমবেত হই